সুরা আল হুমাজা بسم الله الرحمن الرحيم পরম দয়াময় নিরতিশয় মেহেরবান আল্লাহর নামে ويل لكل همزة لمزة الذي جمع مالا وعدده নিশ্চিত ধ্বংস এমন প্রত্যেক ব্যক্তির জন্য যে সামনাসামনি লোকদের গালাগাল দেয় এবং পিছনে নিন্দা রটাতে অভ্যস্ত যে ব্যক্তি ধনমাল সঞ্চয় করিয়াছে এবং উহা গুনিয়া গুনিয়া রাখিয়াছে তাহার জন্য ধ্বংস সে মনে করে যে তাহার ধনমাল চিরকাল তাহার নিকট থাকিবে কখনোই নয় সেই ব্যক্তি তো চূর্ণ বিচূর্ণকারী স্থানে নিক্ষিপ্ত হইবে ওমা আর তুমি কি জানো সেই চূর্ণ বিচূর্ণকারী স্থানটা কি نار الله الموقدة التي تطلع على الأفئدة আল্লাহর আগুন প্রচন্ডভাবে উত্তপ্ত উৎক্ষিপ্ত যাহা অন্তর পর্যন্ত স্পর্শ করিবে إنها عليهم مؤصدة في عمد ممددة উহা তাহাদের উপর ঢাকিয়া বন্ধ করিয়া দেওয়া হইবে এমন অবস্থায় যে তাহা উঁচু উঁচু স্তম্ভে পরিবেষ্টিত হইবে